সবার সেরা দেশ রূপের নেই শেষ এই তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এই তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সবার সেরা দেশ রূপের নেই শেষ এই তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এই তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ বাকে বাকে বন বনানি পাক পাখালের গান নীল সাগরের গর্জনেতে ভরে যায় প্রাণ বাকে বাকে বন বনানি পাক পাখালের গান বাকে বাকে বন বনানি পাখ পাখালির গান নীল সাগরের গর্জনেতে ভরে যায় প্রাণ মুগ্ধ করে মনটি আমার থাকে নয়ার লেশ আমার বাংলাদেশ সবার সেরা দেশ রূপের নেশেষ এই তো আমার জন্মভূমি বাংলাদেশ এই তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ যেই দেশেতে সকাল সাঁঝে শুনি পাখির গান যেই দেশের বৈচিত্র সৃজন কতই মনোরা যেই দেশেতে সকাল সাঁঝে শুনি পাখির গান দেশেতে সকাল সাঁঝে শুনি পাখির গান যেই দেশের বৈচিত্র সৃজন কতই মনোরম রূপের কথা বলবো কি ভাই রূপের তো শেষ আমার বাংলাদেশ সবার সেরা দেশ রূপের শেষ এই তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এই তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ ফুল কাননে বসে ভ্রমর করে মধুপান পিউ পাপিয়ার মিষ্টি সুরে ভরে যায় প্রাণ ফুল কাননে বসে ভ্রমর করে মধুপান পিউ পাপিয়ার মিষ্টি সুরে ভরে যায় প্রাণ কার করুণায় পেলাম মোরা লোকেশ আমার বাংলাদেশ সবার সেরা দেশ রূপের নেই শেষ এই তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এই তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সবার সেরা দেশ রূপের নেশে শেষ তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এই তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এই তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এই তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এই তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ